أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون رسول بلو আমার রব এমন প্রত্যেকটি কথা জানেন যা আকাশ ও পৃথিবীর মধ্যে বলা হয় তিনি সব কিছু শোনেন ও জানেন তারা বলে বরং এসব বিক্ষিপ্ত স্বপ্ন বরং এসব তার মন গড়া বরং এ ব্যক্তি কবি নয়তো সে আনুক একটি নিদর্শন যেমন পূর্ববর্তীকালের নবীদেরকে পাঠানো হয়েছিল নিদর্শন সহকারে অথচ এদের আগে আমি যেসব জনবসতিকে ধ্বংস করেছি তাদের কেউ ইমান আনেনি এখন কি এরা ইমান আনবে وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد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 أترفتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا, خالد حصيدا خامدين وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين কত অত্যাচারী জনবসতিকে আমি বিধ্বস্ত করে দিয়েছি এবং তাদের পর উঠিয়েছি অন্য জাতিকে যখন তারা আমার আজাব অনুভব করল পালাতে লাগলো সেখান থেকে বলা হলো পালায়ও না চলে যাও তোমাদের গৃহে ও ভোগ্য সামগ্রীর মধ্যে যেগুলোর মধ্যে তোমরা আরাম করছিলে হয়তো তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলতে লাগলো হায় আমাদের দুর্ভাগ্য নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম আর তারা এই আত্মনাদ করতেই থাকে যতক্ষণ আমি তাদেরকে কাটা শস্যে পরিণত না করি জীবনের একটি স্ফুলিঙ্গীয় তাদের মধ্যে থাকেনি এ আকাশ ও পৃথিবী এবং এদের মধ্যে যা কিছুই আছে এগুলো আমি খেলাচ্ছলে তৈরি করিনি لو أردنا أن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 এরা যেসব কথা বলে বেড়াচ্ছে আর সে প্রভু আল্লাহ তা থেকে পাক পবিত্র তার কাজের জন্যে কারো সামনে তাকে জবাবদিহি করতে হবে না বরং তাদেরকে জবাবদিহি করতে হবে তাকে বাদ দিয়ে তারা কি অন্য ইলাহ বানিয়ে নিয়েছে হে মোহাম্মদ তাদেরকে বলো তোমাদের প্রমাণ আনো এ কিতাব হাজির যার মধ্যে আছে আমার যুগের লোকদের জন্য উপদেশ এবং সে কিতাবগুলো হাজির যেগুলো মধ্যে ছিল আমার পূর্ববর্তী লোকদের জন্য নসিহত কিন্তু তাদের অধিকাংশ লোকই প্রকৃত সত্য থেকে বেখবর কাজী মুখ ফিরিয়ে আছে আমি তোমার পূর্বে যে রেসুলি পাঠিয়েছি তার প্রতি ওহি করেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই কাজী তোমরা আমারই বন্দিগি করো وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما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 দেয় না আর আল্লাহ রাত ও দিন তৈরি করেছেন এবং সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন প্রত্যেকেই এক একটি কক্ষপথে সাঁতার কাটছে وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون আর হে মুহাম্মদ অনন্ত জীবন তো আমি তোমার পূর্বেও কোনো মানুষকে দেইনি যদি তুমি মরে যাও তাহলে এরা কি চিরকাল বেঁচে থাকবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি ভালো মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে এ সত্য অস্বীকারীরা যখন তোমাকে দেখে তোমাকে বিদ্রুপের পাত্রে পরিণত করে বলে এ কি সেই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 প্রকৃত মনের কথা বলছো না নিছক কৌতুক করছো قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون সে জবাব দিল না বরং আসলে তোমাদের রব তিনি যিনি পৃথিবী ও আকাশের রব এবং এদের স্রষ্টা এর সপক্ষে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আর আল্লাহর কসম তোমাদের অনুপস্থিতিতে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব সে অনুসারে সে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল এবং শুধুমাত্র বড়টিকে ছেড়ে দিল যাতে তারা হয়তো তার দিকে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 কথা শুনে তারা নিজেদের বিবেকের দিকে ফিরল এবং মনে মনে বলতে লাগলো সত্যি তোমরা নিজেরাই জালেম কিন্তু আবার তাদের মত পাল্টে গেল এবং বলতে থাকলো তুমি জানো এরা কথা বলে না قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ইব্রাহিম বলল তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা করছো যারা তোমাদের না উপকার করতে পারে না ক্ষতি ধিক তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যের তোমরা পূজা করছো তাদেরকে তোমাদের কি একটুও বুদ্ধি নেই তারা বলল পুড়িয়ে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 দিলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ নির্দেশনা দিত এবং আমি তাদেরকে ওহির মাধ্যমে সৎ কাজের নামাজ কায়েম করার ও জাকাত দেবার নির্দেশ দিয়েছিলাম এবং তারা আমার ইবাদত করত আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম এবং তাকে এমন জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা বদ কাজে লিপ্ত ছিল আসলে তারা ছিল বড়ই দুরাচারী পাপিষ্ঠ জাতি আর লুতকে আমি নিজের রহমতের আওতায় নিয়ে নিয়েছিলাম সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرس إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين আর এ একই নিয়ামত আমি নুহকে দান করেছিলাম স্মরণ করো যখন এদের সবার আগে সে আমাকে ডেকেছিল আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকেও তার পরিবার বর্গকে মহা বিপদ থেকে বাঁচিয়েছিলাম আর এমন সম্প্রদায়ের মোকাবিলায় তাকে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিল তারা খুবই খারাপ লোক ছিল কাজেই আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম আর এ নিয়ামতি আমি দাউদ ও সুলাইমানকে দান করেছিলাম স্মরণ করো সে সময়ের কথা যখন তারা উভয় একটি শস্য ক্ষেতের মোকদ্দমার ফয়সালা করছিল যেখানে রাতের বেলা ছড়িয়ে পড়েছিল অন্য লোকদের ছাগল এবং আমি নিজেই দেখছিলাম তাদের বিচার সে সময় আমি সুলাইমানকে সঠিক ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম অথচ প্রজ্ঞা ও জ্ঞান আমি উভয়কে দান করেছিলাম দাউদের সঙ্গে আমি পর্বত রাজি ও পক্ষীকুলকে অনুগত করে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 لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আর এ নিয়ামত ইসমাইল ইদ্রিস ও জিলকিফলকে দিয়েছিলাম এরা সবাই সবরকারী ছিল এবং এদেরকে আমি নিজের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছিলাম তারা ছিল সৎকর্মশীল আর মাছওয়ালাকেও আমি অনুগ্রহ ভাজন করেছিলাম স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠল তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই পবিত্র তোমার সত্তা অবশ্যই আমি অপরাধ করেছি তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি وزكريا إذ نادى ربه رب لا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 হয়তো এটা বিলম্ব তোমাদের জন্য একটা পরীক্ষা এবং একটা বিশেষ সময় পর্যন্ত তোমাদের জীবন উপভোগ করার সুযোগ দেয়া হচ্ছে শেষে রসুল বলল হে আমার রব তুমি ন্যায়ের সাথে ফায়সালা করে দাও আর হে লোকেরা তোমরা যেসব কথা তৈরি করছো তার মোকাবেলায় আমাদের দয়াময় রবই আমাদের সাহায্য